یا یا یا رسول رسول رسول اللہ اللہ اللہ মন তুমি প্রাণ তুমি তুমি আপন জন তোমায় আমি বাসব ভালো সারাটি জীবন মন তুমি প্রাণ তুমি তুমি আপন জন তোমায় আমি বাসব ভালো সারাটি জীবন মন তুমি প্রাণ তুমি তুমি আপন জন তোমায় আমি বাসব ভালো সারাটি জীবন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ يا رسول الله يا حبيب الله মন তুমি প্রাণ তুমি তুমি আপনজন তোমায় আমি বাসবো ভালো সারাটি জীবন মন তুমি প্রাণ তুমি তুমি আপনজন তোমায় আমি বাসবো ভালো সারাটি জীবন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ يا رسول الله يا حبيب الله তোমার জীবন ছিল গো বড়ই মহৎ তোমার ছোঁয়ায় মিটে গেল সকল অসৎ হিংসা কাটা কাটির বিধান যাহাই ছিল তব আহ্বানে সব কেটে গেল তোমার জীবন ছিল গো বড়ই মহৎ তোমার ছোঁয়ায় মিটে গেল সকল অসত হিংসা কাটা কাটির বিধান যা হয়েছিল তব আহ্বানে সব কেটে গেল তবু তুমি গড়েছ এক শান্তির ভুবন তোমায় আমি বাসো ভালো সারাটি জীবন রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ হাবিবাল্লাহ নির্যাতনের অগ্নি শিখে পড়লে তুমি ছেড়ে যেতে হলো তোমায় মাতৃভূমি যারা তোমায় চিনেছিল তারা সফল কাম নবী কুলে শিরোমণি উম্মতেরি যান নির্যাতনের অগ্নি শিখে পড়লে তুমি ছেড়ে যেতে হলো তোমায় মাতৃভূমি যারা তোমায় চিনেছিল তারা সফল কাম নবী কুলের শিরোমণি উম্মতেরই জান হৃদায়ত করলে দোয়া সহে নির্যাতন তোমায় আমি বাসু ভালো সারাটি জীবন ইয়ার রসুল রসুল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া ইয়া হাবিব আল্লাহ তুমি শ্রেষ্ঠ রবি তোমার উসিলাতে সৃষ্টি হয় রে সবই ত্রিভুবনে আছে যত ফেরেশ তারা তোমার দরুদ করতে সবে মাতো আরা নীলিমার বুকে তুমি শ্রেষ্ঠ রবি তোমার উসিলা মিলাতে সৃষ্টি হয় রে সবই ত্রিভুবনে আছে যত ফেরে তারা তোমার গুরু করতে সবে না তো আরা সবার কাছে তুমি রাসুল চির আপন তোমায় আমি বাসব ভালো সারাটি জীবন ইয়া রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ হাবিব আল্লাহ তুমি প্রাণ তুমি তুমি আপনজন তোমায় আমি বাসবো ভালো সারাটি জীবন মন তুমি প্রাণ তুমি তুমি আপনজন তোমায় আমি বাসবো ভালো সারাটি জীবন রসুল আল্লাহ রসুল রসুল আল্লাহ ইয়া رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا رسول الله يا حبيب الله